الآخر خيره وشره من الله الله الله تعالى أو كما قال رسول صلى عليه وسلم بزرگان محترم গত জমায় বলেছিলাম যে সওয়াল মাস চলতেছে রমজানের আগের এবং পরের মাস রমজানের সাথে মিলিত হওয়ার কারণে এই দুই মাসের ফজিলাত অনেক বেড়ে গেছে রমজানের দুই পাশে থাকার দরুন রমজান যেহেতু বারো মাসের মধ্যে সবচেয়ে ফজিলাতলা মাস ফজিলাতলা জিনিসের সাথে যেই মিশে থাকবে তার ফজিলত বেড়ে যাবে কাপড়ের টুকরা কোরআন একেবারে গেলাপ বানানো হয়েছে গেলাপ জুস্তাদ যে এই কাপড়ের টুকরার ফজিলাত হয়ে গেছে এই কাপড়কে চুমা খাওয়া হয়েছে কোরআনে কারিমকে যখন কেউ মহাব্বত করে চুমা দেয় এই কাপড়ের উপরে চুমা লাগবে এর দাম হয়ে গেছে একটা নর্মাল কাঠ আগুনে দিয়ে পড়ায় ফেলে এর একটা টুকরা রিহাল হয়ে কোরআন কারিমের সোহবত আসতেছে এটাকে সম্মান করা হয়েছে এটাতে পায় না লাগে বেয়াদবি না হয় খেয়াল করা হয়েছে দেখা যাচ্ছে মূল্যবান জিনিসের সাথে যে আছে তার দাম বেড়ে যায় মসজিদ বাইতুল্লার অংশ দুনিয়াতে যত মসজিদ আছে বৈধভাবে বানানো হয়েছে বৈধভাবে মানে কেউ এটাকে তার হালাল সম্পত্তি থেকে অর্থ করে দিছে বা হালাল টাকা দিয়ে জমিন কিনে বানানো হয়েছে এটা হল সহি মসজিদ আর একটা হলো কারোর জমিন দখল করে মসজিদ তৈরি করে দেওয়া হল জবর দখলের মসজিদ তো ওইখানে তো নামাজ পড়লে নামাজ এত মূল্যবান জিনিস ইমানের পরে নামাজের স্থান ওটাও নষ্ট যায় আপনার দাম কি বাড়াইব আপনার নামাজটাই বেকার হয়ে গেল ওই দখলের মসজিদ হওয়ার কারণে তো মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর কেন বলা হয় আল্লাহ থাকে এখানে অনেক অশিক্ষিত মুসলমানরা জিজ্ঞেস করলে তারা এটাই মনে করে আল্লাহর ঘর মানে আল্লাহ থাকে এখানে বসবাস করে এটা তো আল্লাহ থেকে সম্পৃক্ত করা হয়েছে এই ঘরের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ থাকার কোন ঘরের প্রয়োজন নেই থাকার কোন প্রয়োজন নেই সব ঘরগুলো বাইতুল্লাহ ব্রাঞ্চ বাইতুল্লাহ শরীফের অংশ এবং হাদিস আসছে হাসরের ময়দানে এগুলো সব বাইতুল্লাহ সাথে মিলবে মিলে এটা জান্নাতের অংশ হয়ে যাবে জান্নাতের সাথে মিলবে আবার প্রথম মিলবে বাইতুল্লার সাথে পরে মিলবে জান্নাতের সাথে আর এই ঘরে যারা আসা যাওয়া করত নামাজ পড়ত এই ঘর যারা তৈরি করছে এই মসজিদ তাদের জন্য সুপারিশ করবে এই ঘর একা বেসতে যাবে না এই ঘরকে যারা মহাপত করতো তাদেরকে নিয়ে যাবে আমি বলতেছিলাম যে কথা যে প্রত্যেকটা মূল্যবান জিনিসের সাথে যে নাকি জুড়ে থাকে সে নিজেও মূল্যবান হয়ে মসজিদের সাথে যে জুড়ে থাকবে এও মূল্যবান হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে আর এক লোক সিনেমা হল একসাথে জুড়ে আছে সিনেমা দেখা তার কোনো কাজা নেই ঠিক মতো দেখছে এখন তো সিনেমা সব ঘরে এসে গেছে আগে তো সিনেমা দেখতে লোকেরা যাইত এখন আর যাওয়া লাগে না সিনেমা মানুষের ঘরে ঘরে ঢুকছে জাহান্নামকে এত আসান করে দিতে ইংলিশদের বাহিনী জাহান্নামকে দজককে এত সহজে করে দিতে একদম সহজ দজকে দেওয়া প্রত্যেক ঘরে ঘরে সিনেমা হল এগুলো প্রথম আমাদের দিলে ঢুকছে কলবের মধ্যে মুসলমানের কলবের মধ্যে প্রথম সিনেমা ঢুক পরে তার ঘরে ঢুক আল্লাহ আমাদেরকে হেফাজত করবে এইটা গজব তান্ত্রিক আজকে আমরা অশান্তির মধ্যে আছি এই গজবের দাওয়াত কে দিচ্ছে মানুষ অশান্তিতে কখন অশান্তিতে তখন থাকে যখন তার উপরে গজব নাজল হয় লানত নাজল হয় এই লানত আর গজব কেমনে আসতেছে কোন দিক দিয়ে আসতেছে এটা দাওয়াত দেওয়ার জন্য আমরা ঘরের ভিতরে ব্যবস্থা করছি ঘরের ভিতরে ব্যবস্থা করছি ওই ব্যবস্থাপনা আল্লাহর গজবকে দাওয়াত দিচ্ছে জিজ্ঞাসা করলে বলে যে না কিনে হুজুর ছেলে ফেলে পাশের বাড়ি দেয় নষ্ট হয়ে যায় পাশের বাড়ি দেয় নষ্ট হয়ে যাবে কিনলেন এখন নষ্ট হবে না আপনি যেটা বাঁচাইছেন পাশের বাড়ি যে নষ্ট হইতো এই নষ্ট হচ্ছে বাঁচাইছেন এমন যুক্তি দেয় মানুষের আকলের উপরে হয়রান হইতে হয় যে পাশের বাড়িতে নষ্ট হয়ে যাবে তাই আমি এটা কি তর্জমায় তো ওইখানে যে জমাই হবে কেন ঘরের মধ্যে জমাই হয়ে যায় জবাই হওয়া তো কোনো আপত্তি নেই আগে পাশের বাড়ি জবাই ছিল একটা ঘরের ভিতরে জবাইখানা বানাইছে কি যুক্তি হল আপনাকে এমন ভাবে গড়তে হবে তার মন মানসিকতা ছোটকাল থেকেই যখন বুঝ হবে যে ওটার নাম শুনলে দৌড় দিবে যেগুলো যারা দেখবে আল্লাহ তাদেরকে দজকে দিবে একটা দেড় বছর দুই বছর বাচ্চার অন্তরে যদি আপনি ঢুকাই দেন সে ওর স্বাস্থ্যও যাবে কারণ ছোটকালে কথাগুলো এত ধরে তার দিল এত গ্রহণ করে আপনি এটা মিথ্যা বললেও সে বিশ্বাস করবে ওই বাচ্চা বুঝবে না যে এটা মিথ্যা কথা বলা হলো যেটা বলবেন ওটা বিশ্বাস করবে আপনি কয়েছেন এটা দেখলে দোদকে দিবে তাকে বুঝাইবেন জান্নাত কাকে বলে জাহান্নাম কাকে বলে জান্নাতে কি কি দেওয়া হবে জাহান্নামে কি কি শাস্তি আছে কি ধরনের সাপ আছে কেমন আগুন আছে কি ধরনের জাকুয়ের কাটা খাওয়ানো হবে বুঝাইতে তো দেখা যাবে আপনার পাশের ফ্ল্যাটে সিনেমা হইতেছে টেলিভিশন চলতেছে নাটক চলতেছে আপনার বাচ্চারা যাবেও না ওরা ব্যান্ডেও লইতে পারবে কাজে এইসব যুক্তি পাশের বাড়ি যায় নষ্ট হয়ে যাবে খোড়া যুক্তি একজন মুসলমান বাপ মাকে দায়িত্ব দিচ্ছে আজকাল লোকেরা বাপ মা হয়ে যায় কিন্তু ছেলে সম্পর্কে মেয়ে সম্পর্কে আল্লাহ কি দায়িত্ব দিছে এইটা শেখায় না যাওয়ার ছেলে হবে তার মন মানসিকতা কিভাবে গড়তে হবে জ্ঞান বুদ্ধি হলে তাকে কি বলতে হবে তার ব্রেনে আল্লাহকে ফিট করতে হবে যা চাবে মিষ্টি চাইতে আল্লাহকে চাও আল্লাহ না দিলে কেউ দিতে পারবে আল্লাহ যখন মঞ্জুর করবে তা আমাকে টাকা দিবে আমি কিনে নিয়ে আসবো যা চাবে আল্লাহ কাছে চাও দুই রেখাত নামাজ পড়ো আল্লাহ কাছে চাও আমি করতে গেছি আমার দেওয়ার ক্ষমতা নেই এখন তো সে বুঝতে হবে বাপের সাংঘাতিক ক্ষমতা সব কিছু করতে পারে এই দুই বছর তিন বছর পোলাপ একইনকে বাপের থেকে হটায় আল্লাহর উপর নিতে হবে তবে বাপ হওয়ার আগে এগুলো জানা জরুরি মুখস্থ বাপ হয়ে দেখুন বাপ হওয়ার কোনো খরচ জানে না বাপ হয়ে দেখুন কি আদর্শ সন্তানকে তৈরি করবে তো শয়তান তৈরি আদর্শ সন্তান যখন তৈরি করতে পারলো না তো শয়তান তৈরি করত আবার দিবে স্কুলে এখানে কি শিখবে ওখানে পাঁচটা জিনিসের আমাদের দিন কোনো শেখানো হয় না না ইমান আকিদা শিখায় না নামাজ রোজা শিখায় না হালাল হারাম ব্যবসা বাণিজ্য চাকুরি বাকুরি এর মধ্যে হালাল হারাম কি কিন্তু শিখায় না এইখানে বান্দার হক কি জিনিস বান্দার হক বাপমায়ের হক কি স্বামী স্ত্রীর হক কি ভাই বেরাদারের হক কি কোন কিতাব নেই এই হকের উপরে কোন বই নেই তারপরে অন্তরে কিছু রোগ আছে এটা আল্লাহ জন্মের সময় দিয়ে রাখছে এই আয়তে বলতেছে জন্মের সময় তোমার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে থাকবে তোমার পরীক্ষা করার জন্য আমি দিয়েছি এই রোগগুলোর চিকিৎসাকে ফরজ করে দিতে আজকে আটানব্বই জন মুসলমানের জানাই নেই যে এখানে আমার রোগ আছে সে শরীরের রোগের জন্য হাজার হাজার টাকা ব্যয় করত কলবের রোগের চিকিৎসার জন্য এক টাকাও ব্যয় করে নাই তো জানে না এইখানে রোগ আছে সে তো রাস্তায় নামলেই পর দেখতেছে এটা রোগের কারণে সে বুঝতেছে না এটা রোগের কারণে সে তো দোকানে বসে মিথ্যা কসম খেতেছে মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান করতেছে এটা একটা রোগের কারণে ওই রোগের নাম হলো লোক লালসা সে জানেই না এটা রোগের কারণে আমি এগুলো করছি হাজারো অঘটন ঘটে দিত এই রাগের কারণে বউরে ডেলি তালাক দেয় আবার এই বউনে চলছে ডেলি তালাক দিচ্ছে কিন্তু যেহেতু আল্লাহর কোনো ভয় নেই ওটা লয় চলতে কেন এনজিওরা বলে দিছে এই কাফেররা যে মৌখিক তালাকে কোনো তালাক পড়ে না রাগের অবস্থা তালাকে কোনো তালাক পড়ে না কোন মুক্তির কাজ যায় নাই কিন্তু ফতোয়া সহি আছে কিনা এনজিওতে ফতোয়া নিচ্ছে যারা ইসলাম মিটাইতে আসছে যারা ইসলাম মিটাইতে আসে আজকে এক শ্রেণীর মুসলমান তাদের থেকে ফতোয়া নিচ্ছে মৌখিক তালাক দিলে তালাক হয় না তিন তালাক দিলেও তালাক পড়ে না এটা লটকায় থাকে চেয়ারম্যান সাহেব নব্বই দিনে মিলাইতে না পারলে তখন যে পড়ে এই পর্যন্ত লটকায় থাকে এইসব গাঁজাখুরি কথা বিশ্বাস করে এই তালাক দেওয়া বউ নিয়ে সে তালাক কেন দিচ্ছি যে তার মধ্যে একটা রোগ আছে এই রোগের নাম হলো রাগ এই রোগের নাম কি রাগ একটা রোগ চিকিৎসা করতে হয় তখন আর যেখানে সেখানে রাগ ওঠে না যেখানে আল্লাহ অনুমতি দিচ্ছেন ওখানে ওঠে এটা আর কোথাও উঠবে না আল্লাহ আল্লাহরা বলছেন পালা কুকুরের মতো পালা কুকুরকে ইশারা করলে হামলা করবে যতক্ষণ আপনি ইশারা করবেন চুপচাপ ভদ্রলোকের মতো বয়ে থাকবে কিচ্ছু বলবেন তো আল্লাহ আল্লাহ লিখছেন যে রাগ হলো তোমার পালা কুকুর তুমি যেখানে ইঙ্গিত করবা এখানে উঠবে এটা তোমার ইঙ্গিত নেই শত চেতুক তুমি রাগ হইবে না তোমার বিরুদ্ধে যত কিছু বল করুক তুমি তো ধৈর্যের পাহাড় ধৈর্যের পাহাড় শরীয় সম্মত প্রয়োজন না দেখা দিলে তোমাকে কেউ রাগাইতে পারবে না যত বেঢঙ্গা কথা বলুক যত বেঢঙ্গে কথা বলো তুমি রাগ হয়ে ও বলুন আমার কি আমার তো কোনো ক্ষতি হচ্ছে না রাগ হয়ে আপনার চিন্তা গালি দিল সে করলো সে করলো কি হলো আপনার কি হলো একটা লোক রাগ হয়ে আপনার কয়েকটা কথা বললো সে আল্লাহ কাছে গোনাগার হলো সে তার নেকিগুলো আপনাকে দিয়ে দিল সে তার নেকিগুলো আপনাকে দিয়ে দিল আপনার ক্ষতি কি হয়েছে যে আপনি হাতা কাছায় হ্যাঁ তার নাক ফাটাই দেবে নিজের নাক ফাটাই লয়ে আসলেন কি ভাই দল দেখেন শরিয়ত না জানলে শরিয়ত না জানলে ডিগ্রি দাঁড়িয়ে হইতে পারে কিন্তু আল্লাহ আলমের নজরে আপনি একটা পাগল শরিয়ত যদি না জানেন আপনার প্রত্যেকটা কাজ দ্বারা আপনি একটা পাগল সনদপ্রাপ্ত পাগল ওয়াকফটের সনদপ্রাপ্ত পাগল আপনি আল্লাহ নজর আপনি তো পাগল আর আপনি কেন রাগ হইলেন কেন খবর করলেন না এই জন্য জরুরি আমি যে মাদ্রাসায় আছি এই মাদ্রাসার সভাপতি ছিলেন উনি নুরানি তালিমুল করার ওয়াক প্রেস্টেড যারা শর্ট টাইমে করার শিখায় এক মাসে ব্ল্যাকবোর্ড দিয়ে কোরআন শেখায় ওটা মোতাল্লি ছিলেন ইন্তকাল হোক উনি এক লোকের একটু রাগ করলেন সেই লোক বলতেছে আপনি কি আমাকে মানুষ গণনা করলেন না ওনার নাম হাজি আব্দুল মালিক ওনার বিল্ডিং আছে মতি দিলে মালিক ম্যানশন তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে মানুষ মনে করতে রাজি আছি তুমি আত্মীয় এত শোনাও আস্তে আচ্ছা, এত আমাকে শোনাই দাও এই লক্ষ্য যে আস্তে আচ্ছা, এত আমি জানি না আমি শিখি নাই এখনো ও তো তুমি কি দিয়ে মানুষ দাবি করলে তুমি আত্মায় আচ্ছা, তো করতে পারো না তো তুমি যে মানুষ দাবি করলে এটা কিসের ভিত্তিতে তুমি মানুষ হলে তো যা হলো মানুষ হয় তাহলে আবুল আহাবও মানুষ হয় ফেরাউনও মানুষ এটা কিসের মানুষ এটা তো জানোয়ার আল্লাহ পেয়েছে খালি জানোয়ার করলে ভুল হবে বালহুম আবল জানোয়ার থেকে এটা গ্যারেট নিতে এটা পজিশন জানোয়ার থেকে নিচ্ছে আর সে নিজেকে এত বড় প্রথম শ্রেণীর নাগরিক মনে করতেছে আমি প্রথম শ্রেণীর নাগরিক কি জান্নাতের না জাহান নামের কোনটা প্রথম শ্রেণীর নাগরিক কোনটা বলেন জান্নাতের প্রথম শ্রেণীর নাগরিক আপনি না জাহান নামের আপনি একটু জানে না আর দাবি করতে আমার মানুষ মনে করলেন না আপনার একটু জানেন এই হলো দুনিয়ার হালাত তো বলতেছিলাম লোকেরা বাপ হয়ে গেল নিজেও কিছু শিখাইল না আবার দিল স্কুলে সেখানে পাঁচ জিনিসের নাম যে দিন একটাও শিখাইলো না ইমান আকিদা শিখাইলো না নামাজ রোজা শিখাইলো না তিন নম্বর হালাল হারাম শিখাইলো না চার নম্বর বান্দার হক শিখাইলো না পাঁচ নম্বর অন্তরে রোগের চিকিৎসা করা ফরজ শিখাইল না শিখাইল আবার সেখানে হাজার হাজার মহিলাও আছে মহিলাদেরকে আল্লাহ কি জন্য সৃষ্টি করছেন তাদের দায়িত্ব কর্তব্য কি ওয়ান থেকে গ্রাজুয়েট এম কম পর্যন্ত কোন বইতে দেখার তো লেখা আছে কিনা মহিলাদেরকে কি কি উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করছে দেখান কোন বইতে কোন বইতে দেখাইতে পারবেন আমার লেখা পর্চা আছে এখান থেকে সংগ্রহ করবেন মহিলাদের দায়িত্ব কর্তব্য আমি কোরআন শরীফ থেকে উঠাই দিচ্ছি যে মহিলাদেরকে এই পাঁচটা কাজের জন্য আল্লাহ সৃষ্টি করছেন কিন্তু আপনি স্কুলের বই পুস্তকে দেখান ইংরেজদের সিলেবাসের মধ্যে দেখান ইংরেজদের সিলেবাসের মধ্যে দেখান যে মহিলাদের দায়িত্ব কর্তব্য কোন জায়গায় লেখা আছে ওখানে তো নারী পুরুষ সবাইকে একই লাঠি দিয়ে আঁকাইছে সব বলে যে বকরি বানায় একই লাঠি দিয়ে আঁকাইছে সবাই একই বড় বড় আরে পুরুষের কর্মক্ষেত্র ভিন্ন মহিলার কর্মক্ষেত্র ভিন্ন উভয়টার এক সিলেবাস কিভাবে হয় ইংরেজদের মতো বল আর তো নেই শয়তানের দিক দিয়ে উপরে আছে ঢুকত শয়তান কিন্তু আখের হাতের দিক দিয়ে এরা বল এদের দমি বলে গেছে ঈসা ইসলাম যে আমি বন ইসরায়েলের যে মেষগুলো হারানো গেছে তাদের উদ্দেশ্যে প্রেরিত হয়েছে বাইবেলে লেখা ইসরা বলতেছে আল্লাহ আমাকে দুনিয়া পাঠাইছে তা বন ইসরায়েলের যে মেষগুলো হারানো গেছে ওগুলোকে তালাশ করে আল্লাহ রাস্তায় নিয়ে আসার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে যদিও বাইবেলের ভিতরে বহু জায়গায় পরিবর্তন হয়ে গেছে এই কথাটা ঠিক আছে কেমনি বুঝলাম পুরানো এই কথা وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم কোরআন আয়াত সুরা সব আঠাশ পারা হে বলে ইসরায়েল আল্লাহ আমাকে তোমাদের জন্য নবী করে পাঠিয়েছেন তো বনি ইসরা এখন যারা ইহুদি দাবি করে ওরা হলো বনি ইসরায়েল আমরা তো কোনো বনি ইসরায়েল এখন এই খ্রিস্টানরা কত ধোকাবাজ তারা সারা দুনিয়াতে এই খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছে ইসলাম ছাড়া আল্লাহ ছেলে দুনিয়ার সব মানুষের পাপ মোচন করার জন্য উনি শুলিবিদ্ধ হয়ে মারা গেছে এই কথা যে বিশ্বাস না করবে তার পরকালে মাপ পাওয়ার কোনো উপায় নেই সারা দুনিয়াতে দেওয়া দিচ্ছে তো নবী বলে গেল আমি বনি ইসরায়েলের কাছে আসছি আর তারা সারা দুনিয়াতে দেওয়া দিচ্ছে সারা দুনিয়া কি বনি ইসরায়েল আছে এইখানে তো নবীর সাথে বেইমানি করল এইখানে তারা নবীর সাথে বেইমানি করলো নবীর কথা রক্ষা করলো না এবং এইটাকে তারা আসমানে কিতাব বলে অথচ আমাদের মুরুবরা দেখাই দিচ্ছেন যে কমপক্ষে ষাট জায়গায় তোমরা আল্লাহর বিধানকে উল্টাইছো আল্লাহ কইছে একরকম তোমরা কইছো আর একরকম এখন যে বাইবেল তারা মানে এটা ঈসা সালামের সেই ইসদিল না এটা একটা ইহুদির বাচ্চা খ্রিস্টান ধর্ম বিজ্ঞানের জন্য খ্রিস্টান হয়েছিল তার নাম হলো সেন্ট পল তার নাম হলো সেন্ট পল তার বাইবেল ইসালামের বাইবেল না বর্তমান দুনিয়ার খ্রিস্টানরা যে বাইবেল মানে এটা ঈসা আলাহিসাল্লামের বাইবেল না এটা কি উদির বাচ্চা খ্রিস্টান ধর্মকে নষ্ট করার জন্য বাহ্যিকভাবে খ্রিস্টান হয়েছিল হয়ে এক বছর সাধনা করছিল তারপরে জনগণের মধ্যে সে মাহফিল করতে লাগলো আমার লেখা বিভিন্ন ধর্মগ্রন্থে মহানবী সাল্লাহাম ওইখানে এই ইতিহাস আছে পড়ে নেন আমার লেখা একটা বই বিভিন্ন ধর্মগ্রন্থে হজরত মোহাম্মদ সাল্লাহাম সেখানে সেন্ট পলের ইতিহাস আছে সে সাংঘাতিক তর্কবাগিস ছিল ওই জামানা যারা সঠিক খ্রিস্টান ছিল তারা ওর সাথে কুলায় উঠতে পারল তারা খ্রিস্টান ওলামাদেরকে বাদ দিয়ে এর কথা মানল খ্রিস্টান আলেমদেরকে বাদ দিয়ে এই সেন্ট পলের কথা মানল তো উনি এক বছর আলোচনা করছেন এত বড় ডিগ্রিওয়ালা মানুষ এর উদাহরণ এরকম বর্তমান জামানায় হাজারো লোক ওলামাদের কথা মানে না কিন্তু মৌদুদি সালের কথা মানে একদম সেম উদাহরণ যে এত লক্ষ লক্ষ আলেম রয়ে গেছে যারা জেন্দিকে অক্ষ করছে তারা যে ইসলামের রূপরেখা বলতেছে তা অনেকে মানতেছে না আর মৌদুদি সাহেব আলিয়া মাদ্রাসার ষোলো ক্লাসের ছয় ক্লাস পড়ছে আব্বা তারি সাহেব জীবনে লিখছে জামাতের ভারপ্রাপ্ত আমির বাংলায় উনিও লিখছে এটা ষোলো ক্লাসের ছয় ক্লাস পড়ছে দশ ক্লাস বাকি রয়ে গেছে এবং উনি নিজে লিখছে মৌদুদি সাহেব যে আমি দুনিয়ার লাইনও শিখতে পারি নাই দিনের লাইনও শিখতে পারি নাই আমি একজন পথের পথিক নিজে লিখছি নিজে নিজের ব্যাপারে সার্টিফিকেট দিতে আমি দুনিয়াও শিখতে পারি নাই দিনও শিখতে পারি নাই আমার গরিব মানুষ ছিলাম বাপ মনে গেল তো আমার মাদ্রাসা ছাড়িয়ে জমিয়াত পত্রিকা চাকরি দিতে হলো রুটি রুজির কারণে তো মুক্তিরা যা কইল মুফাসারা কইল এটা আপনি মানলেন না আর ছয় ক্লাস পড়ুয়া একটা লোক সে একজন তর্ক বাগিস তার লেখন যে ধার আছে এই জন্য আমি তাকে মানলেন লক্ষ লক্ষ লোক তাকে মানতেছে বহু নামধারী আলেম তাকে মানতেছে ঠিক এইটা একটা উদাহরণ ওই জামানা এই ঘটনা ঘটছিল খ্রিস্টান ধর্মের সহি আলেমুলামা ছিল কিন্তু ওই খ্রিস্টান ধর্মের যে মৌদুদি সেন্ট পল এর সাথে তর্কে যুক্তি তর্কে পারল তো সাধারণ খ্রিস্টানরা ওই দিক চলে গেল গেলে সে এই ইসদিলের মধ্যে ইসলামত পরিবর্তন করল ইঞ্জিলের মধ্যে লেখা ছিল খতনা করা সুন্নত হ্যান্ড পল লিখলো খতনা করা লানতের কাজ খতনা করা লানতের কাজ আরো যা লেখা আছে এগুলো জবানে আনা যাবে না জবানে আনা যাবে না তারা গোনা করার সুবিধা আছে এই সেন্ট পল হ্যাঁ বাইবেলের মধ্যে এমন কথা লিখলো যেগুলো জবানে আনাও সম্ভবপর না জবান আনলো আপনারা কয়েক মাস আস্তাক করল্লা পড়বে এক নবীর নামে লিখছে নাউজবিল্লা যে উনি মদ খায় নিজের মেয়েদের সাথে জেনা করতেন একজন নবীন নামে লুত আলের ছেলেবেন দিন দাউদ আলাহ সাল্লামে লিখছে উনি সেনাপতির বিবির সাথে প্রেমে পড়ে গেলেন পড়ায় সেনাপতিকে যুদ্ধের মধ্যে মারাই দিলেন এমন গাঁজা ঘুরে কথা এক এক নবীর নামে লিখছে সুলাইমান নামে লিখছেন যিনি মূর্তি পূজা করতেন নবী নাকি মূর্তি পূজা করতেন নাউজুবিল্লাহ চিন্তা করেন কি ধরনের কথা ওরা গুণা করার স্বার্থে ওরা মদ খাওয়ার জন্য জেনা করার জন্য নবীদের নামে এগুলো লিখছে নবীন যখন করে গেছে এটাই তরিকা নাউজুবিল্লাহ জানি এখন যে ইঞ্জিল আছে এটা ইসাল ইসলামের ইঞ্জিল না বাইবেল না সেম কলেজ এর একটা বড় দলিল আমি আপনাদেরকে দিচ্ছি এগুলো আমি নিজে পড়ে বলতেছি আমার কাছে বাইবেল আছে এর মধ্যে পাড়াকে পাড়া সেন্ট পলের কথা বাংলা লেখে পৌল উর্দুতে লেখে পলিশ পাড়াকে পাড়া আমার প্রশ্ন এই সেন্ট পল তো অনেক পরের লোক সে তো ইশারা সালার জামানার লোক না ঈসা আল্লাহ সাল্লামের সাহাবি না অনেক পরে আসছে তাহলে সে দেখেও তো বক্তব্য দিতে যদি আল্লাহর কালাম হয়ে থাকতো তাহলে এই বাইবেলের মধ্যে সেন্ট পলের কথা আসলো কেন কথা আপনারা বুঝেন পাত্রের দিকে জিজ্ঞেস করেন তো তোমার এটা যে আল্লাহর কালাম হয়ে থাকে সেন্ট পলের কথা এর মধ্যে কেন খুঁজে না হয় পৃষ্ঠা নাম্বার সহ আপনাদেরকে তালিকা দিব বেঙ্গলের কথা কোথায় কোথায় আমি দিব আপনাদেরকে তারা এই বাংলাদেশ হওয়ার সময় ছিল ছয় লাখ খ্রিস্টান আর এখন বাংলাদেশে আশি লক্ষ বানাইছে তারা আশি লক্ষ বানাইছে হিন্দু গারো ওদেরকে ডাইরেক্ট দাওয়াত দেয় মুসলমানদেরকে ডাইরেক্ট দেয় না মুসলমানদেরকে প্রথম ইসলাম সম্পর্কে বিভিন্ন সন্দর মধ্যে ফেলে দেয় যখন সন্ধ্যার মধ্যে হাবুডুবু খায় দিশা পায় না কারো সাহায্য পায় না তখন খ্রিস্টান হওয়ার দাওয়াত দেয় ইসলাম সম্পর্কে বিভিন্ন সন্দর মধ্যে ফেলে যে তোমাদের নবী হ্যাঁ যদি সে নারী লুবি না হইতো তাহলে তো উনি এগারোটা বিয়ে করলেন কেন এই এটা ঢুকাই দিল এটা আল্লাহর হুকুমে করছে কোরআনের হেফাজতের জন্য করছে অনেক জব ওই বেটা তো জানো না এখন সে সন্ধ্যার মধ্যে পড়ে গেল এইভাবে একটা একটা করে ছন্দের মধ্যে ফেলে যায় দিয়ে এক পর্যায়ে যায় তাকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাই দেন নামও পরিবর্তন করে না কিচ্ছু করে না খালি রানের মধ্যে নিতম্বের মধ্যে একটা সিল মেরে দেয় তাহলে আপনারা ঢাকায় বলবেন না ঢাকায় তখন আসে নাই তারা এই বর্ডার এলাকা পরে মরে গেলে লাশ লয়ে দেয় তার আত্মীয় স্বজন দিতে বাধ্য হয় বলে এটা আমাদের লোক দলিল কি দেখো আমাদের ছিল তো দেখা যায় ঠিকই ছিল তো লাশ দিতে বাধ্য হয় ওরা নিয়ে ওদের খ্রিস্টান গোরস্থানে দাফন করে দাফন করে হ্যাঁ এক ইমাম সাহের বিবিকে নিয়ে গেছে হাসপাতালে ইমাম সাহের বিবি ওদের ইমামটা তো কোনো এলেম কালাম নেই উত্তরবঙ্গে যে ইমাম এগুলো তো বকল আলেমরা তো ওদিকে যায় না আলেমরা খেলে ঢাকা করছে এদেরকেও বানাই ওখানে নিয়ে যখন নাকি তার ওই মহিলা বাচ্চা হওয়ার সময় রানের মধ্যে দেখে ছিল মহানপুরা হাসপাতাল হয়েছে কিসের সিল এটা কিসের সিল কেউ বুঝতেছে না পর্দা স্বামীরা ডাকাইছে তোমার বিভিন্ন রানের মধ্যে সিল কেন ওটা কিসের সিল হেও আমতা করছে তো কিছু তো ওর দেখো ওর রান খুলে দেখে ওর সিল দুটা খ্রিস্টান হয়ে গেছে এক মসজিদে টাকা খেটে বেতন খেটেছে অথচ খ্রিস্টান এই হলো বর্ডার এলাকার মুসলমানদের দুরবস্থা তাদেরকে এই কথাগুলো বলবে কে এই জন্য গত জমাতে আমি বলেছিলাম যে আপনারা বিভিন্ন সব এলাকায় যেখানে আলেমুলামা নেই একটা মক্তব বানাই দেন ওই আলেমরা জনগণকে কথাগুলো শোনাবে এবং আপনাদের ছেলে পেলে যারা স্কুল কলেজে পড়ে বিশেষ করে খ্রিস্টানদের স্কুলে তাদেরকে অবশ্যই ওলামাদের কাছে নিয়ে আসেন আর নদের ইমান নষ্ট হয়ে যাবে নাস্তিক হয়ে যাবে তাদের এই কথাগুলো মাথায় ঢুকানো হয় মাথায় ঢুকানো হয় আপনি তো কলিজার টুকরা কত মহব্বত করেন কিন্তু বেইমান হয়ে যেতেছে আপনার কলিজার টুকরা বেইমান হয়ে যেতেছে আপনার খবর নেই এদিকে তবলিগে নিয়ে যান মেহরবানি করে ওলামাদের মজলিসে নিয়ে আসে ইনশাআল্লাহ ওই প্রশ্নগুলো জব খুঁজে পাবে দুই একটা পয়েন্ট ধরাই দিলেও বুঝবে না আমি আপনাকে ধরাই দিলাম যে এটা যে সেন্ট পলের বাইবেল ইসালা সালামের না তো দলিল কে পাড়া সেন্ট পলের কথা একদম উল্লেখ করা আছে সেন্ট পল বলেন পৌল বলেন প্রশ্ন করেন পৌল আসলো কেন তোমরা তো আল্লাহর কিতাব বলতেছো আল্লাহর কিতাবে পৌল আসলো কেন আল্লাহর কথা আসবে আল্লাহর কথা আসবে আমাদের কোরআনে কি রসুলের কথা আছে রসুলের কথা তা আদেশের মধ্যে আছে কোরআন পুরোটা কার কালাম আল্লাহর কালাম আল্লাহ প্রদত্ত হয়ে থাকে এটা তাহলে ইসলামের সাথে কথাও থাকবে না সেটা পাড়া কে পাড়া কেন সেন বলে কথার মধ্যে ঢুকলো স্পষ্ট প্রমাণ যে এদের হাতে তৈরি এগুলো সুবিধা মতো এবং বাইবেল কমিটি আছে কমিটি আছে প্রত্যেক বছর যেসব জায়গায় আপত্তি হয় ওই জায়গাগুলো পরিবর্তন করে এর আলাদা কিতাব আছে এর উপরে আলাদা কিতাব আছে বাংলাদেশে একজন ডাক্তার উনি সৌদিতে চাকরি করে উনি প্রথম ইংরেজি লিখছিলেন পরে বাংলাও করা হয়েছে সত্যের সন্ধানে সত্যের সন্ধানে এই বইতে উনি তালিকা দেখেছে যে এই লাইনটা অত এডিশনে কি ছিল পরে এডিশনে কি হয়েছে তারপরে এডিশনে কি হয়েছে উনি সন তারিখ দিয়ে কত নম্বর এডিশন ওগুলো দেখাইছে পরিবর্তনগুলো দেখাইছে বাইবেল কমিটিতে প্রত্যেক বছরে এটাকে এডিট করতেছে সম্পাদনা করতেছে পরিবর্তন করতেছে এর একদম পুরো খতিয়ান দেখাইছে আল্লাহ কালাম হয় কোরআন চোদ্দশো বছর হয়ে গেছে একটা জের জবর পরিবর্তন হয়েছে একটা নুক্তা পরিবর্তন হয়েছে আর এর কমিটি প্রত্যেক বছর পরিবর্তন করছে আল্লাহর কালাম আর আজকে তারা এটা দাওয়াত দিচ্ছে তাদের দাওয়াতের উদ্দেশ্য কি দুনিয়া দখল রাষ্ট্র দখল যখনই কোন এলাকার সংখ্যা বেশি হয়ে যায় ওদেরকে দিয়ে ভিন্ন দেশ ঘোষণা করে যেমন নাকি ইন্দোনেশিয়া করছে পূর্ব তিমুরের মধ্যে দলিল কি ইন্দোনেশিয়া পূর্ব তিমুরে সেখানে এনজিওরা খ্রিস্টান বানাই ফেলছে যে মুসলমানদের থেকে ওদের সংখ্যা বেশি হয়ে গেছে আলাদা রাষ্ট্র ঘোষণা করছে কিছুদিন পরে পার্বত্য চট্টগ্রামের এই সব পাহাড়ি যারা আছে এদেরকে খ্রিস্টান বানাইতে পারলে ওদেরকে দিয়ে ভিন্ন রাষ্ট্র ঘোষণা করবে দিনাজপুরের বড়রা যারা আছে এদের সংখ্যা বেশি হয়ে গেলে ওদেরকে দিয়ে আর একটা রাষ্ট্র ঘোষণা করবে দেখা যায় বাংলাদেশের মধ্যে কয়েকটা খ্রিস্টান রাষ্ট্র কায়ে হয়ে গেছে খ্রিস্টান রাষ্ট্র কায়েম হয়ে গেছে তামাশা দেখা ছাড়া কিছুই করা যাবে কারণ আমরা আমাদের মুসলমান ভাইদের দিন ইমান হেফাজত করার জন্য আমাদের তেমন কোনো ব্যবস্থা নেই নিজেরা শিখাইতেছে না স্কুল কলেজেও শেখার কোনো ব্যবস্থা নেই তো বলতেছিলাম স্কুল কলেজে অসংখ্য মহিলারাও পড়ে তাদের কর্মক্ষেত্র ভিন্ন সেখানে কি লাগবে ওই সিলেবাসে তার কোনো কথা নেই দেখান মহিলাদের কর্মক্ষেত্রে কোনো মশলা দেখান ইংরেজদের এই সিলেবাসে স্কুল কলেজে পড়ানো হয় এতে ইংরেজরা এতে দখল দখল করার পরে তারা চালু করে গেছে মুসলমান তারা বানায় নেই এই সিলেবাস দিয়ে এদেশের লোকজনকে যখন তাদের মতো বানাইতে পারছে নাম কেউ আসছে মুসলমান মন মানসিকতার দিক দিয়ে ওদের মতো তখন চলে গেছে এমনি নাই ধর একদিন হয়েছে যে আমরা যেভাবে চালাইতাম এরা এইভাবে আমাদের তৈরি লোক আমাদের ফ্যাক্টরির মাল আমাদের ফ্যাক্টরির মাল আমাদের তরিকায় চালাইবে আমরা হলে দূরে থাকলে চাবি ঘুরাইলে হবে এই লোক তৈরি হওয়ার পরে আর এই লোক কাদার কেটে তৈরি করছে হ্যাঁ সার সৈয়দ কেটে তৈরি করছে আর ফয়েদ আলিগড় কারো বানাইছিল এদেশের মুসলমানদেরকে ইংরেজ বানানোর জন্য এই বেটা তো বেইমান ছিল আর সৈয়দ তো বেইমান ছিল সে তার বইতে লিখতে ইঞ্জিন তৌরাতে কোনো পরিবর্তন হয়নি এবং সে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করাকে না যায় তার একটা কথার কারণে বেইমান হয়ে গেছে কোরআন বলতেছে আগে সব কিতাবে পরিবর্তন হয়েছে আর সার সৈয়দ করতেছে তোরা তিন দিলে কোনো পরিবর্তন হয় নাই আল্লাহ যেভাবে নাজল করছেন ওইভাবে আছে এটা বলার কারণে কোরআনের অনেকগুলো আয়াতকে যাওয়া স্বীকার করছে আর সে এটা করে ওখানে ইংরেজদের কাজ তৈরি করছে পক্ষের লোক তৈরি করছে এই জন্য পঞ্চাশ বছরের মাথায় ওইখানকার লোক আন্দোলন বের করছে যে আলিগড় বন্ধ না করলে এদেশে ইংরেজ চাওয়ানো যাবে না এখানে ইংরেজের পক্ষের লোক তৈরি হচ্ছে ওখানে কিছু দিনদার ছেলে পেলে এই আন্দোলন শুরু এখন অবস্থা অবস্থা নেই দেওবন্দের ওলামায় কেরাম বারবার আসার ধরুন বারবার আসার ধরুন আজকের আলিগড়ের নকশা পরিবর্তন হয়ে গেছে আজকের আলিগড় তবলিগের মার্কাজ হয়ে গেছে দেওবন্দের ওলামায় কেরামের বারবার আসার ধরুন তারা দেখছে বিরোধিতা করে লাভ হয়ে গেছে যে প্রতিষ্ঠাতা এই তখন বেইমান তো বেইমানই তৈরি হবে এখান থেকে বারবার দেয় ওটার একদম লাইনে ঘুরাই দিচ্ছে এখনকার আলিগড় তবলিগের মার্কাজ হয়ে গেছে বানাইছিল তো গলত নিয়েছে ইংরেজদের তরফদারি করার জন্য তো বলতেছিলাম এই সিলেবাসের ভিতরে অসংখ্য মহিলা রয়ে গেছে এদের দায়িত্ব কর্তব্য কি এর কোন বয়ান নেই দেখান মেয়েরা প্রত্যেক মাসে প্রায় দশ দিন হ্যাঁ তারা না পাক থাকে এই দশ দিনের হুকুম আকাম কি কি করতে হবে কোন বইতে আছে আমাকে বলেন এই দশ দিনের হুকুম আকাম এম কম বি কম যত কম কম আছে কোন বইতে আছে বলেন এই দশ দিনে কি করতে হবে বাকি বিশ দিনে কি করতে হবে বাপের বাড়ি বেড়াইতে গেলে অসর পড়বে না পুরা নামাজ পড়বে এর কোন বয়ান আছে কোন বইতে কোন বইতে বয়ান আছে তো দেখা গেল যে এমন একটা সিলেবাস ইংরেজরা দিয়ে গেছে যে এটা দিয়ে একটা মুসলমান ছেলের আল্লাহর রাস্তায় চলার কোন খোরাক এখানে নেই এইসব বই পড়ে তা মুসলমানের ছেলে একটা মুসলমানের মেয়ে জান্নাতের রাস্তায় চলবে এর কোনো ব্যবস্থা নেই উপরন্ত উপরন্ত ইসলামের হিস্ট্রির নামে ইসলামের হিস্ট্রির নামে এইখানে যে ইতিহাস পড়ানো হয় এই ইতিহাসগুলোর মূল লেখক আরবিতে যারা লিখছে এরা হয় কোনো ইহুদি না হয় কোনো শিয়া আরবিতে লিখি ওইখান থেকে ইংরেজি করা হয়েছে ওইখান থেকে বাংলা করা হয়েছে তো ভার্সিটিতে ইসলামী হিস্ট্রিতে যে ইতিহাস পড়ানো হয় ওর মূল লেখক হয় ইহুদি না হয় শিয়া ইসলামী হিস্ট্রির নামে এই ইতিহাস যখন পড়তেছে তো মুসলমানের ছেলে সাহাবি বিদ্বেষী হয়েছিল তার বিশ্বাস হজরত উসমান গনি স্বজন প্রীতি করেছিলেন তার বিশ্বাস হজরত মোয়াবিয়া রাজিয়াল্লাহ চালানো রাজতন্ত্র কায়েম করেছিলেন বলেন না আর এই দুই বিশ্বাস যে মুসলমানের দিলে থাকবে তার ইমান শেষ সে বেঈমান হয়ে গেছে ইসলামের কিছু শিখানো হয় না যা শেখানো হয় যদি কিছু ইমান থেকে থাকে ওটা নষ্ট করা হয়েছে ইমান তো শেখানোই হয় না পরিবেশের কারণে কিছু ইমান থেকে থাকলে ওইখানে নিয়ে ওটা নষ্ট করা হয়েছে এই জন্য আমি উপহাস করে বলি যে প্রাইমারির মধ্যে পোড়া মারে না প্রাইমারির মধ্যে প্রায় মারে প্রাইমারি আর বাকিটা ওখানে নিয়ে মারবে বেইমান মারাইছে এই ব্যাপারে সঠিক ধারণা নিতে হলে আমার লেখা যে বই ইসলামে খেলাবাদ ধ্বংসের ইতিহাস ইসলামে খেলাবাদ ধ্বংসের ইতিহাস মহাজের সাহেবের কাছে আছে এটা পড়লে ওটা যে মিথ্যা ইতিহাস ইসলামের দুশ্মনদের লেখা ইতিহাস এটা আপনি বুঝতে পারবেন এবং আসল ইতিহাস কি এটা বুঝতে পারবেন শর্ট টাইমে বোঝানো সম্ভব এই জন্য ভাই একজন মুসলমানের সবচেয়ে বড় দৌলত হলো ইমান একজন মুসলমানের সবচেয়ে বড় দৌলত এতে বড় দৌলত নেই এটা হলো ইমান এইটুক নিয়েও যদি কবরে যেতে পারে এও একদিন না একদিন ব্যস্ত যাবে আমল থাকুক আর না থাকুক শুধু ইমানও নাজাদ দিবে কিন্তু শুধু আমল কাজে আসবে ইমান ব্যতি রেখে শুধু আমল তা কোনো কাজে আসে না কিন্তু আমল বেঁচে রেখে শুধু ইমানও কি হয় কাজে আসে সেই ইমান সম্পর্কে হ্যাঁ কোন প্রতিষ্ঠানে ইংরেজদের সিলেবাস ইংরেজদের যে সিলেবাস স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা আলিয়া ইংরেজরা করে গেছে মুসলমানদের ধোকা দেওয়ার জন্য কিন্তু লোকেরা আলেম মনে করার জন্য ইমানের আলোচনা নেই আর আজকাল বিভিন্ন কথা এমন ভাবে সরাই ছিটায় আছে যে ইমান সম্পর্কে এলেম না থাকলে ইমান রক্ষা করা যাবে না ইমান সম্পর্কে এলেম যদি না থাকে সমাজে যে কতগুলো ছড়াই আছে ওর করোনা বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যায় দেখবেন অনেকে কথায় কথা বলে ফেলে উপরে আল্লাহ আছে নিচে আপনি আছেন অথচ এটা সেরে আল্লাহর সাথে কাউকে মেলানো হবে পুরো ক্ষমতার মালিক আল্লাহ নিচে আপনি আছেন ওই আপনির কোনো ক্ষমতা নেই ওরা দায়িত্ব দিচ্ছেন ও এখন হার্ট অ্যাটাক করলে কি করবে ওদের হার্টের বিশ্বের বড় ডাক্তার হয়ে থাকে আর ওর হার্ট অ্যাটাক করে ওরে বাঁচাবে কে আপনার নিচে আপনি আছেন আপনার কি ভ্যালু আছে আমাদের কথার মধ্যে আমি চাঁদপুর গেলাম একটা লঞ্চ লঞ্চের ওই সামনে লেখা আসুন নিজেদের ভাগ্য নিজেরা তৈরি করি এই লেখা পড়ো মানে ভাগ্য যে আল্লাহ লেখে এটা তারা মানল না ভাগ্য তৈরি করতে পারি ভাগ্য তৈরি করতে হবে আমি একটা মা মাহফিলে গেছিলাম কয়েকদিন পরে শুনি যে মুর্শিগঞ্জের ওখানে ওই লঞ্চ চলে গেছে এইরকম ভাগ্য বর্ষে ওই লঞ্চ নিজেই ঝড় তুফানে গেছে গা আল্লাহ এই ধরনের কথা পছন্দ করেন অহংকারী কথা পছন্দ করেন বহু পুকুরি কথা সমাজের ছড়াই আছে বিশেষ করে এদেশে যখন গণতন্ত্র আসলো যে কুকুরি তন্ত্র আরো অনেকগুলো কুকুরি জিনিস ঢুকে গেছে জনগণ ক্ষমতা উৎস পার্লামেন্টের সার্বভৌমত্ব আসেল আছে তার যে কোনো আইন পাশ করার অধিকার আছে কুফরি কথা জনগণ ক্ষমতা উৎস এটাও কুফরি কথা পার্লামেন্টের যে কোনো আইন পাস করার অধিকার আছে কুপুরি কথা আল্লাহ কাউকে ক্ষমতা দেয়নি সমাজতন্ত্র কুপুরি কথা জাতীয়তাবাদ কুপুরি কথা ইসলাম দুটা জাতীয়তাবাদ বিশ্বাস করে ইসলাম কুপুর ইসলামী জাতীয়তাবাদ কুপুরি জাতীয়তাবাদ তিন নম্বর নেই ইসলামের দুটা জাতীয়তাবাদ আছে মুসলমান আর কাপের আপনি আরো বিভিন্ন জাতীয় জাতটা তৈরি করে মুসলমানদেরকে টুকরা টুকরা করবেন আল্লাহ আপনাকে অধিকার দেয়নি কেউ রঙের ভিত্তিতে জাতীয়তাবাদ কেউ ভাষার ভিত্তিতে জাতীয়তাবাদ কেউ ভৌগোলিক ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে জাতীয়তাবাদ এগুলো ইসলামে কোনো সুযোগ নেই এই জন্য দায় থেকে ভোট দেওয়া যায় না দায় থেকে ভোট দিলেন তাতে বেশি খারাপ লোক না আসে বেশি খারাপ লোক না আসে ভোট দিলেন এইটুক যায় কিন্তু মনে প্রাণে গণতন্ত্রকে বিশ্বাস করা সমাজতন্ত্রকে বিশ্বাস করা তা তার ইমান থাকবে ইমান থাকবে ইমান থাকবে না গণতন্ত্রে বলে বেশিরভাগ লোক যা বলবে ওটা বাস করতে হবে আর আল্লাহ কোরআনে বলে বেশিরভাগ লোক যা বললো বললো ওইটা যদি মানো তো তুমি গুমরা হয়ে দেবে বেইমান হয়ে দেবে কত বিরোধ দেখেন যে বেশিরভাগ লোক যা বলে ওটা বাস করবে আর কোরআন বলতে যে বেশিরভাগ লোক যা বলে ওটা মানলে গুমরা হয়ে দেবা আট পাড়ার প্রথম পৃষ্ঠা ওয়াইন্তুতে আকসারা মানফিল আরদ ইউদিল্লুক আন সাবিলিল্লাহ দেখেন মিলল কিছু কোরআন আর গণতন্ত্র মিলল গণতন্ত্রে আপনি যে কোনো ভাবে মালের মালিক হইতে পারেন যে কোনো ভাবে এটা বৈধ অবৈধ নেই আপনি ঘুষ খেয়ে মালিক হইলেন আপনি সুদ খেয়ে মালের মালিক হইলেন তো কোন গণতন্ত্রের কোনো দোষণীয় না গণতন্ত্রে কোন সুদ খায় অনেক টাকা মালিক হয়ে গেছে ঘুষ খায় কালোবাজারি করে মজুদারি করে মালিক হয়ে গেছে এটা গণতন্ত্রে এটা না যায় না যদি ইসলাম অ্যালাউ করবে সেখানে মালের মালিক হওয়ার জন্য হালাল হারাম বলে দিতে হালাল পন্থায় মালিক হইতে হবে হারাম পথে যেতে পারব না সব মাল তোমার থেকে নিয়ে মালিককে ফেরাই দেওয়া সেখানে ওপেন কে কেমনি মালিক হইল দোকানের কর্মচারী ছিল ওখান থেকে কিছু চুরি করে করে এখন ধনী হয়ে গেছে ঠিক আছে গণতন্ত্রে আপনাকে বিরাট ফেলুট দিবে কিন্তু আপনি এখন কটিপতি হয়ে গেছে কিন্তু ইসলামে আপনি একজন মহা আসামি মালিকের সাথে খেয়ানত করতেন তার দোকানতে চুরি করতেন তো গণতন্ত্রে পার্সোনাল লাইফে কোনো বিধান নেই একজন বিবি আছে আর পাঁচজন উপপত্নী রাখেন উপপত্নী তা আপনার বিরুদ্ধে কোনো ক্লেম নেই রাখেন যে না হইতেছে কোনো আপত্তি নেই কিন্তু বৈধভাবে রাখলে আগের বিবেকে জিজ্ঞেস না করে বৈধভাবে রাখলেন তা আপনার জেল হয়ে যাবে অবৈধভাবে রাখলে গণতন্ত্র কিছুই বলবে না আপনার কাছে মাপতে হবে আরো পুলিশটা স্যার আমরা তো বুঝতে পারিনি আপনি বিয়ে ছাড়া রাখছেন আমরা বুঝতে পারি নাই আমরা মনে আপনি বিয়ে করে রাখতেন মনে হয় এই জন্য আপনাকে আমরা ধরতে আসছিলাম আপনি যখন বললেন না আপনি এগুলো বিয়ে করেন নাই তাহলে ঠিক আছে সরি সরি করে এলে বলো আবার খরচ করবেন ওখানে কোনো বিধান নেই আপনি কি এটাতে সিনেমা হল বানাইলেন না টেলিভিশন কিনলেন হ্যাঁ না মদ কিনলেন তা গণতন্ত্রের কোনো মাথা ব্যথা নেই মদ কিনলে কেনেন টেলিভিশন কেনেন সিনেমা হল বানান সিডির দোকান দেন নগ্ন নগ্ন পণ্য যে সিডি এ দোকান দেন সব ওয়েলকাম কিন্তু ইসলাম আপনাকে যে কোনো জায়গায় খরচ করার অনুমতি দেয় না বরং যারা আল্লাহর বৈধ খাতার বাইরে খরচ করে তাদেরকে আল্লাহ বলেছেন তোমরা শয়তানের ভাই শয়তানের ভাই কইছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ইখওয়ান মানে ভাই আর শায়াতিন শয়তানের বহু বছর তো গণতন্ত্রে কোথায় খরচ করবেন আপনাকে পুরো স্বাধীনতা দিচ্ছে আর ইসলামে উল্টা পাল্টা খরচ করবেন আপনাকে সার্টিফিকেট দিচ্ছে আপনি এখন শয়তানের ভাই হয়ে গেছেন ইবলিস আপনার ভাই তা আমার ঠিকানা কোথায় হবে ইংলিশ যদি কারো ভাই হয় তা তার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে থেকে বলার অপেক্ষা রাখে কোথায় খরচ করবে বলে দিচ্ছে টেলিভিশন কেনা যাবে কিনা গিটার কেনা যাবে কিনা নভেল নাটক কেনা যাবে কিনা সব বলি আমার কিতাবল ইমানে কিতাব কিতাবল ইমানের চতুর্থ অধ্যায় ওখানে গুনায়ের একটা তালিকা দেওয়া আছে কিতাবুল ইমানের চতুর্থ অধ্যায়ের ভিতরে গোনায় কবিরার তালিকা দেওয়া আছে দেখেন করে এর বাইরে গেলে সরকারের বাইরে কোরআন বলতেছে পনেরো পারা ইন্নাল কাজেই মনে প্রাণে কোনো মুসলমানটাকে বিশ্বাস করলে তার ইমান থাকবে না গণতন্ত্র না সমাজতন্ত্র সমাজতন্ত্র বিশ্বাস করলে ইমান এই জন্য থাকে না সমাজতন্ত্রের থিওরি হল যে সমস্ত সম্পদের মালিক হল স্টেট রাষ্ট্র জনগণ হল শুধু তারা মেহনত করবে আর তাদেরকে স্টেটের পক্ষ খানা দেওয়া হবে বাসস্থান দেওয়া হবে কাপড় দেওয়া হবে রেশনিং সিস্টেমে এগুলো দেওয়া হবে কিন্তু তার ফরমে যা কিছু হইতেছে সব মালের মালিককে স্টেট ব্যাখ্যা করার সময় নেই আল্লাহ তৌফিক দিলে ব্যাখ্যা করা হবে মৌলিক ধারণাটা সবাই রাখতে হবে মানে ইমান বাঁচাইবেন কেমনে ইমান বাঁচাইবেন কেমনে বেইমান হয়ে গেলে তো আপনার ষোলো নামিস সমস্ত মালের মালিক হলো হুকুমাত আপনি হুকুমাতের একজন চাকর খাটাখাটি করবেন আপনি গরু দিয়ে কাজ নিচ্ছেন না কিন্তু গরুরে ঘাস খাওয়ান কেনা থাকার জন্য গোয়াল দেন কেনা হ্যাঁ আপনার কাছে গরুর যে পজিশন হুকুমতের কাছে আপনার ওই পজিশন আপনি হুকুমত একটা গরু আমরা সব গরু সমাজতন্ত্রে আমরা হুকুমতের গরু গরুর মতো আমাদেরকে খাটাইবে আর আমাদেরকে ঘাস দিবে মানে খানা দিবে আর কি কিন্তু আমরা কোনো মালের মালিক না এলে সমাজতন্ত্র এই জন্য কুফরে এটা যে আল্লাহ তো মানুষকে মালের মালিকেরা দিতে তো সমাজতন্ত্রে জনগণকে মালের মালিকানা অস্বীকার করা হয় সমাজতন্ত্র মানলে জনগণকে মালের মালিকানা কি করা হয় তা কোরআন বিরোধী আল্লাহ লেখা লেগে হয়েছে জায়গায় ও আমি তোমাদেরকে যে রেজেক দিছি আমি তোমাদেরকে যে মালের মালিক বানাইছি ওইখান থেকে আমার রাস্তায় খরচ করো জায়গায় জায়গায় করতেছে আমি তোমাদেরকে দিয়েছি তাহলে তো মালিকানা স্বীকার করত প্রত্যেকটা মানুষের জন্য মালিকানা স্বীকার করত কিন্তু সমাজতন্ত্রে মালিকানা স্বীকার করতেছে না তাহলে কোরআনের সাথে সংঘাত হয় নাই সংঘাত হয় নাই বলেন সংঘাত হয়েছে দুই নম্বর মালিকারও যদি না থাকে আপনার তাহলে কারোবারকে জাকাত আসবে বলেন জাকাত আসবে তাহলে জাকাত অস্বীকার করলেন হজ আসবে ওর হাতে তো টাকাই দিচ্ছে না খানা দিচ্ছে কাজ করবেন সরকারি হোটেল আছে ওই যে খাইবেন ওখানে খাইতেন আমি এবার কোমরা সফরে গেছিলাম তো বিভিন্ন জায়গায় বয়ান হয়েছে আমার জাল্লা কোম্পানি একটা আছে ওখানে সেটা আট কোম্পানি প্রায় আট দশ হাজার বাঙালি থাকে ওখানে ওরা আমাকে নিয়ে গেছিল পাস করাইতে তো যে দেখলাম ওদের এই সিস্টেম ওরা দাল্লা কোম্পানিতে কাজ করতেছে দাল্লা কোম্পানির হোটেলে থাকতেছে থাকার জায়গা দিতে জানলা কোম্পানি আর খাওয়ার হোটেল আছে ওইতে খাইয়ে আসতেছে এতে কোনো মাথা ব্যথা নেই এলে সবার চলছে সরকারের হোটেলে খাবেন খাওয়ার হোটেল আছে থাকার হোটেলে সেখানে থাকবেন আপনার কোনো মালিকানা নেই তারপরে জাকাত অস্বীকার করলেন হজ অস্বীকার করলেন বা আপনার খেদমত অস্বীকার করলেন মসজিদ বানানোর দায়িত্ব ছিল মাদ্রাসা বানানোর দায়িত্ব ছিল সব একটা আছে কি শেষ তাহলে কি ইমান থাকবে যে জাকাত অস্বীকার করলো হজ অস্বীকার করলো তার ইমান থাকবে আজকাল শুনতেছি হ্যাঁ ঘোষণা করা হয়েছে আমাদের বাংলাদেশে সমাজতন্ত্র কায়েম করা হবে আর এইসব মন্ত্রীদের যারা আছে কিনা জানি না যে এটা কি জিনিস এই ব্যাটা জানে কিনা এদের ঘোষণা করছে আমি এটা কায়েম করতে চাই এদেশে এও জানে কিনা এবং এটা কায়েম করতে গেলে আমাদের বেমান হয়ে যাবো আপনারা মেহরবানি করে জিজ্ঞাসা করেন দেখি মগের মূল্য না আমরা মানে রেখে আসছি তো যার যা মনে চায় তাই বলবে মগের মূল্য যার যা মনে চায় তাই বলবে আপনারা প্রশ্ন করেন দেখা করেন ভাই আপনি যেটা কইলেন আমাদেরকে বোঝার সূত্র কি জিনিস ব্যাখ্যা দেন এবং ওটা মানার পর আমাদের ইমান থাকবে কিনা তো এই হতভম্ব হয়ে যাবে সেন ইমান কাকে বলে এটা জানে না ইমান কাকে বলে এটা তো তার জানা নেই তার জানা নেই এইসব লোকগুলো আমাদের দেশের পরিচালক যে ইমান কাকে বলে কি কি জিনিস বিশ্বাস করার নাম ইমান তার খবর বিশ্বাস না করে ট্রাই করে পরীক্ষা করেন বাস্তব করতেছি না অবস্থা আমার উদ্দেশ্য হলো আপনাদের ইমানের হেফাজত করা আমার দায়িত্ব আমি আপনাদের দিনের আবাস দিনই পথ প্রদর্শক আমি যদি এসব কথাগুলো তুলে না ধরি আর আপনারা বেইমান হয়ে না নাউজবিল্লা হাসরের ময়দানে আমাকে দিয়ে করতে হবে যে আপনি তো এই মহল্লার কথিত ছিলেন এই জিনিসগুলো তো কুফুরি কাজ এতে ইমান নষ্ট হয় আপনি জনগণের সামনে বলেন নাই কেন আপনি মিঠা মিঠা ওয়াজ করছেন মিঠা মিঠা ওয়াজ করছেন আর লোকেরা সুবান আল্লাহ পড়ে গেছে গা ইমান কারো করে জানে নাই আল্লাহ আমাকে ছাড়বে আর আপনি আমাকে ছাড়বেন ওখানে হাতরে ময়দানে যান বাঁচানোর জন্য পয়লা আমাকে ধরবেন তো হুজুরে কেমন বাঁচানো যায় আমাকে তালাশ করবেন দুনিয়া আমাদেরকে ইসলাম বুঝাইতো এটা কয় নাই কেন এটা না কর ধরুন আজকে আমরা দোলকে যাইতো তো ওইখানে আমি যাতে আটকা না পড়ি আমি সব খুলে খুলে বলে দিই এরপরে কেউ বেইমান হলে নিজ দায়িত্বে নিজ দায়িত্বে বেইমান হতে হবে এরপর কেউ দোদকে গেলে নিজ দায়িত্বে দোদকে যেতে হবে আমাকে দায়ী করতে পারবেন আমি সব বলে দিচ্ছি তো ইনশাআল্লাহ এই ব্যাপারে আরো কথা বলা হবে এবং এই মাস যেহেতু বিবাহের মাস ইসলামে কিন্তু বারো মাসে বিবাহ যায় বারো মাসে কি বিবাহ যায় তবে এই সাওয়াল মাসে উত্তম সুন্নত এবং মুস্তাহাব বারো মাসে বিবাহ যায় সপ্তাহ সাত দিনের সাত দিনে বিবাহ যায় পঞ্জিকা যে লেখা দেখেন অশুভ কি অশুভ লেখা আছে না ডাক্তারা নাস্তি সব কুপুরি কথা পঞ্জিকার এই কথাগুলো কুপুরি কথা এই দেখেন পঞ্জিকার মধ্যে কুপুরি ঢুকে রয়েছে এই পঞ্জিকা পড়ে যদি আপনি রাস্তা মুক্তবি করেন তারপরে ইমান যাইব না হিন্দুয়ানি কথা এই পঞ্জিকার মধ্যে লিখে রাখছে ইসলামের শুভ অশুভ নেই ইসলামের কোনো যাত্রা রাত্রি নেই সব দিন বিবাহ যায় সব মাসে বিবাহ যায় তবে এই সওয়াল মাসে হলো যায় সুন্নত মুস্তাহাব এখানে জায়দের সাথে সুন্নত আছে মুস্তাহাব আছে কাজে যারা বিবাহ চিন্তা ভাবনা করতেছেন ছেলে পেলে বিবাহ সাথে দিতে চান তারা চেষ্টা করেন হ্যাঁ কেন এই মাসের আমি অর্ধেকও হয় নাই এই চান্দের এখনো অর্ধেকও হয় নাই এই চান্দের মধ্যে ফেলতে চেষ্টা করেন তাহলে বিরাট বরকত পাওয়া যাবে যে বরফতে তারা তাদের জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ ওই ব্যাপারও আমি এই সওয়ালের মধ্যেই আপনাদেরকে ইসলামের গাইডলাইন পেশ করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল